পরম কল্যাণময় তিনি যিনি তার দাসের প্রতি ফয়সলায় গ্রন্থ অবতীর্ণ করেছেন যাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হয় তিনি হলেন যার রয়েছে নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তিনি কোনো সন্তান গ্রহণ করেননি রাজত্বে তাঁর কোনো অংশীদার নেই তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন অতপর তাকে শোধিত করেছেন পরিমিতভাবে তারা তার পরিবর্তে কত উপাস্য গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করে না এবং তারা নিজেরাই সৃষ্ট এবং নিজেদের ভালো করতে পারে না মন্দও করতে পারে না এবং জীবন মরণ ও পুনরুজ্জীবনেরও তারা মালিক নয় কাফিররা বলে এটা মিথ্যা বই নয় যা তিনি উদ্ভাবন করেছেন এবং অন্য লোকেরা তাকে সাহায্য করেছেন অবশ্যই তারা অবিচার ও মিথ্যার আশ্রয় নিয়েছে তারা বলে এগুলো তো পুরাকালের উপকথা যা তিনি লিখে রেখেছেন এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে শেখানো হয় বলুন একে তিনি অবতীর্ণ করেছেন যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন ভেদ অবগত আছেন তিনি ক্ষমাসীন মেহেরবান তারা বলে এ কেমন রসুল যে খাদ্য আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে তার কাছে কেন কোনো ফেরেস্তা নাজিল করা হল না যে তার সাথে সতর্ককারী হয়ে থাকত অথবা তিনি ধন ভাণ্ডার প্রাপ্ত হলেন না কেন অথবা তার একটি বাগান হল না কেন যা থেকে তিনি আহার করতেন জালিমরা বলে তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ দেখুন তারা আপনার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে অতএব তারা পথভ্রষ্ট হয়েছে এখন তারা পথ পেতে পারে না কল্যাণময় তিনি যিনি ইচ্ছা করলে আপনাকে তদপেক্ষা উত্তম বস্তু দিতে পারেন বাগবাগিচা যার তলদেশে নহর প্রবাহিত হয় এবং দিতে পারেন আপনাকে প্রাসাদসমূহ বরং তারা কিয়ামতকে অস্বীকার করে এবং যে কিয়ামতকে অস্বীকার করে আমি তার জন্য অগ্নি প্রস্তুত করেছি অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার গর্জন ও চিৎকার যখন এক শিকলে তাদেরকে বাঁধা অবস্থায় জাহান নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে বলা হবে আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাকো বলুন এটা উত্তম না চিরকাল বসবাসের জান্নাত যা সুসংবাদ দেয়া হয়েছে মুত্তাকিদেরকে সেটা হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থান তারা চিরকাল বসবাসরত অবস্থায় সেখানে যা চাইবে তাই পাবে এই প্রার্থিত ওয়াদা পূরণ আপনার প্রতিপালকের দায়িত্ব সেদিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করত তাদেরকে সেদিন তিনি উপাস্যদেরকে বলবেন তোমরাই কি আমার এই বান্দাদেরকে পথভ্রান্ত করেছিলে না তারা নিজেরাই পথভ্রান্ত হয়েছিল তারা বলবে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 আমাদের কাছে ফেরেস্তা অবতীর্ণ করা হল না কেন অথবা আমরা আমাদের প্রতিপালককে দেখি না কেন তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে এবং গুরুতর অবাধ্যতায় মেতে উঠেছে যেদিন তারা ফেরেস্তাদেরকে দেখবে সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না এবং তারা বলবে কোনো বাধা যদি তা আটকে রাখত আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব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 কেয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে কিন্তু যারা তবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গোনাহকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দেবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু যে তওবা করে ও সৎকর্ম করে সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয় তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায় এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হয় তাতে অন্ধ ও বধির সদৃশ্য আচরণ করে না এবং যারা বলে হে আমাদের পালনকর্তা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করো তাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতে কুক্ষ দেওয়া হবে এবং তাদেরকে তথায় দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে তথায় তারা চিরকাল বসবাস করবে অবস্থান স্থল ও বাসস্থান হিসাবে তা কত উত্তম বলুন আমার পালনকর্তা পরোয়া করেন না যদি তোমরা তাকে না ডাকো তোমরা মিথ্যা বলেছ অতএব সত্য নেমে আসবে অনিবার্য শাস্তি